সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন জিয়াউদ্দিন আল আজাদের পরিবেশনা প্রশাসন ক্যাসেটটির দিক নির্দেশনায় ছিলেন এবিএম অলিউল্লাহ প্রযোজনা করেছে বাংলার মাটি ফাউন্ডেশন পরিবেশনায় কারুকেন্দ্র চট্টগ্রাম আর উপস্থাপনায় ছিলাম আমি ইব্রাহিম কুব্বাদি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ